وقد قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فعجبه وإذا استنصحك فانصح له وإذا عطش فحمد الله فشمت وإذا مرض فعده وإذا مات فاتبع أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে এক আয়াতের একাংশ এবং হুজুর পাক সাল আলহি ওসাল্লামের বহু হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক ছয়টি দায়িত্ব সাহাবা একরাম প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ কি সে ছয়টি হক আল্লাহর নবী বলেছেন ইজা লাকি তাহু ফাসাল্লিম আলাই সর্বপ্রথম হকের কথা নবীজি বলেছেন যখন অপর মুসলমান ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ ঘটবে তুমি তাকে সালাম দিবে জগতের প্রত্যেক সভ্য জাতির মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাতের সময় সম্প্রীতি ও ভালোবাসা প্রকাশার্থ পুরোনা কোনো শব্দ আদান প্রদান করার প্রথা প্রচলিত আছে তবে ইসলামী সালাম যতটুকু ব্যাপক অর্থবোধক অন্য কোনো সালাম ততটুকু নয় ইসলামী সালামে রয়েছে আল্লাহর জিকির আল্লাহর নাম স্মরণ করিয়ে দেয়া আল্লাহ পাকের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সালাম নাম্বার তিন মুসলমান ভাইয়ের সাথে সম্প্রীতি ও ভালোবাসার প্রকাশ নাম্বার চার একটা মুসলমান ভাইকে দেখা মাত্রই আপনি তাকে সালাম দেয়া তার অর্থ হচ্ছে আপনার ভাইয়ের সাথে আপনি এই চুক্তি করা যে আমার হাত ও মুখ দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি যখন একজন মানুষকে সালাম দিবেন সালাম মানে শান্তির জন্য দোয়া করা সালাম দিবেন আর তাকে গুলি মারবেন তার গলায় ছুরি চালাবেন এটা কখনো কল্পনাতেও আছে না আপনি একটু আগে দোয়া করেছেন সালামের শান্তির আবার আপনি গুলি কিভাবে চালাবেন তার উপরে তাহলে সালাম দেয়া মানে পরোক্ষভাবে তার সাথে এই চুক্তি করা যে আমার হাত ও মুখ দ্বারায় আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহর নবী বলেন আল বাদি বিসালাম বারে মিনাল কিফ যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সেই অহংকার থেকে অহংকারী থেকে পবিত্র টাকাপুরি করা অহংকারী করা এটা এমন মারাত্মকতম একটি রোগ মানুষের ভিতরে আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ব্যক্তির ভিতরে দাররা পরিমাণ কিবির টাকাপুরি থাকবে ওই লোক জান্নাতে যাবে না আল্লাহ রব্বুল আলমিন জান্নাত আদমকে সৃষ্টি করে জান্নাত আদমকে সম্বোধন করে বলেছেন হে জান্নাতে আদম আলাইকা কুল্ল মোতাকাব্বিরিন হারাম প্রত্যেক অহংকারী তোর উপরে হারাম করে দিলাম তাহলে যে ব্যক্তি সালাম দিবে বোঝা গেল তার অন্তর কিবির থেকে টাকাপুরি থেকে পুত পবিত্র আল্লাহ আলো করেছেন ইন্না আউলান না বি মাম বাদা সালাম সারা দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সব মানুষের থেকে সর্বাধিক প্রিয় মানুষ আমার নিকট ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দিবে সালাম এটা একটি জান্নাতি আমল জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আর কোন আমল করতে হবে না আমলের জায়গা হচ্ছে দুনিয়া জান্নাতে যাওয়ার পরে মানুষ আমলের যা যা ভোগ করবে ভালো আমল করে থাকলে দুনিয়াতে ভালো জায়গা ভোগ করবে খারাপ আমল করে থাকলে বড়কালে খারাপ জায়গা ভোগ করবে তাহলে জান্নাতে যাওয়ার পরে মানুষের আর কোনো আমল থাকবে না নামাজ থাকবে না রোজা থাকবে না হজ জাকাত নকল ইত্যাদি এগুলো থাকবে না কিন্তু সালাম এটা এমন একটি আমল এটা দুনিয়াতে যেমনি বাবা আছে জান্নাতেও থাকবে লা ইয়াসমাউনা ফিহা লাগুয়ান ইল্লা সালামা আল্লাহ পাক বলেছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে সালাম দিত কোনো অসার কথাবার্তা তারা শুনবে না জান্নাতিদেরকে সালাম এবং অভিবাদনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে পাকও জান্নাতিদেরকে সালাম দিবেন ফেরিস্তারাও জান্নাতিদেরকে সালাম দিবেন একজন জান্নাতি আরব জান্নাতিকে দেখলেও কি দিবেন ওখানে শুধু সালামকে সালামেই থাকবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম একটি সে আল্লাহর নবী বলেছেন লা জান্নাতা হাত্তা হাত্তা আওয়ালা শাইন ইজা আল্লাহর নবী হাদিসে বলেছেন ইমান আনা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আর একটা মানুষের ভিতরে ইমান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে আল্লাহ নবী বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দেব না যে আমল যদি তোমরা সমাজে চালু করতে পারো তখন পরস্পরে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে শুনো সেটা হচ্ছে আফসুস সালাম আবাই নাকুম তোমরা পরস্পরে সালামের প্রচার প্রসার করো দেখা মাত্রই অপরকে সালাম করো সালাম করলে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে মহাব্বত সৃষ্টি হলে মানুষের ভিতরে ইমান আসবে আর মানুষের ভিতরে যদি ইমান আছে তখন মানুষ কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে সালাম কাকে দিবেন আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন অতুকরি সালাম আলামান আরফতা অমাল্লাম তারিফ তুমি যাকে চিনো তাকেও সালাম দাও আর যে অছিনা তোমার নিকট তুমি তাকেও কি দাও সালাম দাও হ্যাঁ যদি মুসলমান এটা বোঝা যায় একটা হিন্দু তার গলায় পৈতা তুমি দেখছো তাকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই যাই নেই নবী আরো একটি হাদিসে বলেছেন ইজা লাকিয়া আহাদুকুম আকহু ফালি ইউসাল্লিম আলাই ফাইন হালা বাই হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালি ইউসাল্লিম আলাই তোমরা যখন তোমার কোন মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে তোমাদের সাথে তোমরা তাদেরকে সালাম করো উভয়ের মাঝে যদি গাছ পাথর কিংবা কোন দেয়াল দাঁড়ায় পার্টিশন সৃষ্টি হয়ে যায় পরক্ষণ যদি আবার সাক্ষাৎ হয় তাহলে ইউসাল্লিম আলাই আবার তাকে কি করো সালাম করো সালামের ভিতরে বড় ছোট এর কোনো ভেদাভেদ নেই বড়কেও সালাম দেওয়া সুন্নত ছোটদেরকেও সালাম দেওয়া নবীদের সুন্নত আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি আল্লাহর নবী কিছু শিশুর বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় ওদেরকে সালাম করেছেন এটা আমাদেরকে শিখানোর জন্য যে শুধু তোমরা সালাম নিবে দিবে না এমন না তোমার সালামের ভিতরে নবীর শূন্যতা আদায় হবে এবং ছোটরা তোমাদের থেকে একটা শিক্ষাও কি গ্রহণ করবে এই জন্য যাকে দেখবেন তাকেই সালাম দিতে হবে নবী আরো বলেছেন ইজা দেখাল তুম বাইতান ফাসাল্লিমু আলা আহলি ওইজা খরাজি তুম আহলাহু সালাম যখন তোমরা তোমাদের ঘরে যাবে ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করো আজকে তো আমরা যখন ঘরে ঢুকি ঢুকে অবস্থায় আমরা বাসীদেরকে সালাম করি না কখনো হয়তো অনেকে জানি না বা জানার পরে যে আমল করি না আমরা কিন্তু না নবীজি বলেছেন ঘরের দরওয়াজায় গিয়ে আগে সালাম করো হোক না ঘরের ভিতরে তোমার স্ত্রী তোমার ছেলে সন্তান স্ত্রীকে সালাম দেওয়া গুণা ছেলে সন্তানদেরকে সালাম দেওয়া গুণা পুত্রবধূকে সালাম দেওয়া গুণা এমন কোনো হাদিসকে আপনারা শুনেছেন সালাম মানে দোয়া করা আপনি পিতা আপনার ঘরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আছে ঘরের ভিতরে আপনি যদি ওদেরকে সালাম দেন সালামের দোয়া করলেন আপনি পিতা হয়ে যদি আপনার পুত্রের জন্য সালামের দোয়া করেন এটা তো আরো বেশি দ্রুত আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা যখন ঘরে প্রবেশ করি বাইরে আমাদের কত আড্ডাবাজি বন্ধু বান্ধবকে নিয়ে কত হাসি খুশি কিন্তু গড়ে প্রবেশ করার সময় এমন মনোভাব নিয়ে আমি প্রবেশ করি যেন মনে হয় যেন আমি বেগমগঞ্জ থানার একজন দারোগা উঠি এক ভাব নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকি আমার ভয়ে সবাই অস্থির ঘরের ভিতরে শান্তি আসবে থেকে বলেন হুজুরদের কাছে পরে আসেন হুজুর ঘরের ভিতরে অশান্তি একটু পানি ফোড়া দেন একটা তাবিজ দিন দোয়া করেন আর ভাই শান্তি আসবে থেকে শান্তি তো তোমার আমল দ্বারাই সৃষ্টি হবে যখন ঘরে ঢুকবে কি দিয়ে ঢুকতে হবে সালাম দিয়ে প্রবেশ করো ওয়াইদা খরাজতুম ফাউদিউ আহলাহু বিসালাম আল্লাহর নবী বলেছেন যখন ঘর থেকে তোমরা বিদায় নিবে বিদায় নেওয়ার সময় ঘরবাসীদেরকে সালাম দিয়ে বিদায় নিয়ে আসো বিদায় নেওয়ার সময় কি দিতে হবে বলেন সালাম দিতে হবে এটা নবীদের সুন্নত হাদিসের মধ্যে আছে ইন্নাফিল জান্নাতে গোরফান ইউর জহিরুহা মিন বাতিনিহা ওয়া মিন জহিরিহা মার্কেট বিভিন্ন জায়গায় মার্কেট অবল দেখবেন এত উন্নত মানের মার্কেট ভিতরে কি আছে এগুলো বাইরে থেকে দেখা যায় এমন ভাবে তারা স্বচ্ছ গ্লাস তারা ফিট করেছে ভিতর অংশ বাইরে থেকে দেখা যায় বাইরের অংশ ভিতর থেকে দেখা যায় অবশ্য জান্নাতের এই কুটুরগুলো আরো অনেক উন্নত হবে সাহবাইকরাম বলেছেন কিলা লিমান তিলকাল গোরা পিয়া রসুল আল্লাহ ও রসুল জান্নাতের এই সমস্ত উন্নত মানের বালাখানায় কারা প্রবেশ করবে আল্লাহ নবী বলেছেন আদাহিমান আলান আল কালাম যে নম্র ভাষায় কথা বলে যারা নম্র ভাষায় কথা বলে ওরা এই সমস্ত কামরায় প্রবেশ করবে ওয়াদা আমার তোয়াম মাঝে মধ্যে যারা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে থাকে ওরা প্রবেশ করবে ও তাবা সিয়াম যারা অনেক প্রচুর পরিমাণে যারা রোজা রাখে প্রতি মাসে প্রতি সপ্তাহে অসল্লা বিল্লাইল অন্যা সুনিয়াম সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর শেষ রাত্রে যারা জাগ্রত হয়ে নামাজ পড়ে ওরা ওই সমস্ত কামরায় প্রবেশ করবে এবং লিমান আফসাদ সালাম যারা সালামের প্রচার প্রসার করে ওরাও এই সমস্ত কামরায় প্রবেশ করবে আমার ভাইরা সুতরাং আমাদেরকে সালামের প্রচার প্রসার করতেই হবে বড় কৃপন বকিল ওই ব্যক্তি হাদিসের বাসায় যে ব্যক্তি সালামের মধ্যে কৃপণতা করে সেই হচ্ছে সবচেয়ে বড় বকিল আর আসসালাম কবলাল কালাম নবী আরো বলেছেন কথার আগে সালাম আগে সালাম হবে তারপরে কথা হবে একজন মানুষের সাথে যখন যখন আপনার সাক্ষাৎ ঘটবে আগে তাকে কি দিতে হবে সালাম দিতে হবে তারপরে তার পারিবারিক শারীরিক বিভিন্ন অবস্থার কথা পরে জিজ্ঞাসা করবে আগে দিতে হবে তাকে সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শুধু আসসালাম আলাইকুম এতটুকু বললে হবে তবে সব একটু কম যদি বলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এটা বললে সাওয়াব হবে অনেক বেশি অরহমাতুল্লাহ বারাকাতু যদি বলেন হবে তবে নবী বলেছেন ওর জন্য কিছু রাখো তুমি যে উত্তর দিবি তুমি যদি অবারাকাতু পর্যন্ত পড়ো তো উত্তর দাতাও তো এতটুকুই আসতে হবে এই জন্য তুমি যা পড়বে ওর থেকে সে একটু বেশি পড়বে এই জন্য তুমি দাও আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আর উত্তর দাতা বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবারকাতু তার জন্য কিছু বাকি রাখি রেখে দাও তুমি তাহলে সালাম হইতে হবে কথার আগে কথা বুঝছেন আপনারা সালাম হইতে হবে কিসের আগে কথার আগে যখন কোন আসবে আগে সালাম দিবেন তারপরে হেলো আপনি কে কোথেকে আসছেন আপনার পরিচয় কি নবী বলেছেন আর সালাম কবলাল কালাম সালাম হইতে হবে কথার আগে হুজুর পাক সাল আলাইহি ওসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন যাওয়ার পরে আল্লাহকে বললেন কি ইয়া তুলিল্লাহি আল্লাহ আমার শারীরিক যত আবাদত আর্থিক যত আবাদত আমার মৌখিক যত আবাদত সব আপনার জন্য উৎসর্গ করলাম নবী এই হাদিয়াটুকু পেশ করার পরে আল্লাহ কি দিয়ে উত্তর দিয়েছেন আসসালাম আলাইকা আইহান নাবি আপনাকে তাসাউদ পারেন না বলেন আল্লাহ কি বলেছেন আসসালাম আলাইকা খুব লক্ষ্য করেন এই কথাটার দিকে আল্লাহ পাক আগে আসসালাম আলাইকা বলেছেন তারপর আইয়ু আইয়ুহান্নাবী বলে সম্বোধন করেছেন আল্লাহ কি আগে সালাম দিয়েছেন নাকি সম্বোধন করেছেন আল্লাহ পাক আগে সালাম দিয়েছেন আসসালাম আলাইকা আইয়ু আইয়ুহান্নাবী সম্বোধন এসেছে তারপরে এই কথার দ্বারা আমরা বুঝি যে সালাম হইতে হবে আগে কথাবার্তা হবে সালামেরই পরে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের মতো অনেক মানুষ যারা বক্তৃতাও করে বিভিন্ন মাঠে মঞ্চে স্টেজ উঠার পরে আগে শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধাভাজন পরিচালক হাজারাত ওলামা ইকরাম পর্দার আলে অন্তরালে আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে সভাপতিকে খুশি করে সেক্রেটারিকে খুশি করে এরপরে যায় কি আসসালাম আলাইকুম আচ্ছা আপনারা বলেন এই সালামটা কি নবীর সুন্নত অনুযায়ী হয়েছে সবাই কেন বলেন না সুন্নত অনুযায়ী হয়েছে সালামটা সালাম হবে আগে কি আমি নিচ্ছকে আমাদের এই বাংলাদেশের সুনামধন্য বড় একজন বিজ্ঞ আলেম হাবিবুল্লাহ মেসবা রহমতুল্লাহ আলা স্ত্রীতে যখন ওয়াজ করার জন্য উঠতেন আমি নিজে দেখেছি স্ত্রীতে উঠে আগে মাইকটা নিয়ে মানুষদেরকে সালাম করতেন তারপরে তিনি বসতেন তিনের নাম পরে ঘোষণা হইতো পরে তিনি কথাবার্তা বলতেন এভাবে আপনি যদি আগে বিভিন্ন ধরনের সম্বোধন হয় তারপর সালাম হয় এটা কখনো নবীর শূন্য তুকু যাও শূন্যতে আহমদ পূজা তুকু যাও শূন্যতে আহমদ পূজা বা মোহাম্মদ কায়সাওয়াদে নিসবত্তরা কোথায় তুমি আর কোথায় নবীর শূন্য খেলাফে পয়গাম্বর কাছে রাগুজিত খেলাফে পয়গাম্বর কাছে রাগুজিত কে হারগেজ বমনজিল্লা সাহাদের অতীত মোহাম্মদের বিরুদ্ধাচারণ করে কোন মানুষ কখনো মানজিলে মাকসাদে পুজতে মুস্তফা খেয়েছে রাবরসা কে দি হামা উস মুস্তফা খেয়েছে রা বরসা কে দি হামা উস গরবা উনা রসিদি হামা বুলাহাবি তুমি তোমাকে মুস্তফা মোহাম্মদের দরওয়াজা গিয়ে পৌঁছায় দাও যদি না পৌঁছাইতে পারো তোমার এই ধর্ম হবে আবুল আহাবের ধর্ম আর উত্তা সাহেবের ধর্ম এটা মোহাম্মদের ধর্ম কখনো কি এই জন্য আমার ভাইরা নবী শিক্ষা দিয়েছেন আগে হবে সালাম তারপরে হবে যাবতীয় সম্বোধন কথাবার্তা বুলবুল হামাতন খুনসু দগুল সুদাহামাতন চাক বুলবুল হামাতন খুনসু দগুল সুদাহামাতন চাক আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে কবি বলেন বুলবুলি পাখি ফুলের প্রেমিক ফুলের প্রেমে মস্ত হয়ে বাগানে ঢুকেছে ফুলের গ্রাম নেওয়ার জন্য কিন্তু ফুলের বাগানে ঢুকার পর দেখলো যে ফুল তো দূরের কথা গাছের ফাঁকা পর্যন্ত নাই গাছ উলাঙ্গ দাঁড়িয়ে আছে বুলবুলি পাখি ফুলের বিরিহ বেদনা বিচ্ছেদ যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের দেহকে গাছের ঢালের সাথে এমন পিটান পিটান শুরু করছে যে সারা দেহকে রক্তাক্ত করে ফেলেছে বুলবুলের এই অবস্থা দেখে একটা বুলবুলিকে শুনে দেওয়া হয় ও বুলবুলি তুমি কি জানো না এটা যে বসন্তকাল বসন্তকালে ফুল তো দূরের কথা গাছের ফাতা পর্যন্ত কি থাকে না তখন বুলবুলি কি বলে বুলবুল হামাতন খুন শুধো গুল সুদাহা মাতন চাক আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে এই মৌসুমে গাছের ফুল এবং ফাতা থাকে না ওই মৌসুমের নাম যদি বসন্ত হয়ে থাকে তাহলে এমন বসন্তের উপর আমি বুলবুলির হাজার অভিশাপ হাজারো লাগানো ঠিক তেমনি ভাবে যে এসকে রাসুলের ভিতরে আল্লাহর নবীর আদর্শ থাকবে না এমন এসকে রাসুলের উপর হাজারো অভিশাপের হাজারো লাগানো গরসুন্নতে নবী কি করে ফায়রুবি উম্মত গরসুন্নতে নবী কি করে ফায়রুবি উম্মত तूफा से निकल जाएगा फिर उसका सफीना मोमिन जुफेदा नक्शे काफे फाए नबी को मोमिन जुफेदा नक्शे काफे फाए नबी को हो जेरे कदम आज भी आलम का খাজিনা আমার ভাইরা মোহাম্মদের আদর্শ যদি এখন মুসলমান এই সময় চোদ্দ চোদ্দ বছর পরে যদি মুসলমান আক্রিয়ে ধরে রাখতে পারত সারা পৃথিবীর খাজিনা আর সম্পদ সব মুসলমানের কাছে চলে আসত গরচুন্নতে নবুবে কি করে পায় রুবি উম্মত তুফাসে না কাল জায়গা ফের উস্কা সাফিনা আমার ভাইরা আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে মুসলমান সারা পৃথিবীর ভিতরে অবহেলিত তার একটাই মাত্র কারণ মুসলমান নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে এই জন্য মুসলমানের কামিয়াবি আজকে আসছে না নত বলা হয় আজকে সারা পৃথিবীতে প্রায় পৌনে দুশো কোটি মুসলমান পুরা পৃথিবীর পুরা পৃথিবীর জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ হচ্ছে মুসলমান প্রায় ষাটটি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত আল্লাহর দেওয়া জাগতিক সম্পদ মাটির নিচের সম্পদ স্বর্ণ তেল গ্যাস এগুলো মুসলমান উদ্দেশিত এলাকায় আল্লাপাক রেখে দিয়েছেন মাটির উপরের সম্পদ তেল রাবার চামড়া এগুলো মুসলমান অধ্যুষিত এলাকায় আল্লাপাক রেখে দিয়েছেন মুসলমানের এত শক্তি থাকা সত্ত্বেও আজকে কেন মুসলমান এত নির্যাতিত নিপীড়িত ডক্টর ইকবাল তার বাসায় বলেছেন যে একটাই মাত্র কারণ মুসলমান নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের এই অবস্থা ঠিক না বেটে আমার ভাইরা আসুন সেই চোদ্দ শত বছর আগের তরিকাকে আমাদেরকে অবলম্বন করতে হবে যদি কামিয়াবি আমরা আনতে চাই তরিকা বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে যেই যেইভাবে বলেন কখনো কামিয়াবি কখনো মানুষের আসবে না কখনো পশ্চিম জেলেও আসবে না হজরত সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধের মধ্যে তারা পরাজয় কামিয়াবি আসছে না সাহাব একদম চিন্তা করলো কিরে আমরা তো নবীর সৈনিক মুসলমানের ইতিহাসে পরাজয় বলতে নাই মুসলমান কখনো পরাজয় হিদি কি আমানত সিনু মে হে হামারা আশা নেহি মিটানা নাম নিশা হামারা চিনো আরব হামারা আফগান হে হামারা মুসলিম হে হাম ওতন হে সারা জাহা হামারা মুসলমানের ইতিহাসে ফরজ ওই কি জিনিস সেটা মুসলমান জানেই না সাহবা একরাম চিন্তা করলো আমরা রসুলের সৈনিক আজকে আমাদের দুরবস্থা কেন দেখি আমরা নবীর কোন সুন্নত ছেড়ে দিয়েছি কিনা চিন্তা করার পরে খোঁজ নেওয়ার পরে দেখা গেল ওরা ওই দিন নবীর সুন্নত মেসোয়াক আদায় করে নাই নবীর সুন্নত মেসোয়াক আদায় না করার কারণে ওদের যুদ্ধের মধ্যে পরাজয় চলো আমরা নবীর সুন্নত মেসোয়াক আদায় করে নেই সকলে মিলে একটি গাছে উঠে ঢাল ভেঙে মেসোয়াক শুরু করছে দাঁতকে দাঁতকে ওয়াশ করা শুরু করেছে কাফরেদের পক্ষ থেকে একজন সিআইডি মুসলমানের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এসেছে দেখি মুসলমান কোন অবস্থায় আছে দেখলো যে মুসলমান একজনও তো মাটিতে নেই খুঁজ নিয়ে দেখলো ওরা সবটা তো গাছের আগায় আরো কি এক কারবার করতেছে তারা ঢাল ভেঙে দাঁত ওয়াশ করতেছে দাঁতকে ধার করতেছে সে আর ওখানে বিলম্ব না করে একদমের ওদেরকে বলেছেন কাফেরদেরকে যে না অস্ত্র দিয়ে তোমরা কখনো মুসলমানের সঙ্গে যুদ্ধ করে পারবে না মুসলমান অস্ত্র ছাড়াই যেভাবে দাঁত ওয়াশ করতেছে কামড়াইয়া কামড়াইয়া তোদেরকে খেয়ে দিয়ে শেষ করে ফেলবে একটাও তোরা বাঁচবি না এই ভয়ে মুহূর্তের ভিতরে কাফের গুস্তিরা মাঠ ছেড়ে পলায়ন করেছেন আর মুসলমানেরা বিনা যুদ্ধে বিজয় পতাকা নিয়ে মদিনায় ফিরেছেন সোহান আল্লাহ আমার ভাইরা মুসলমান এই যুদ্ধে বিজয় বেশে মদিনায় প্রবেশ করেছেন এটা কি অস্ত্রের মাধ্যমে নাকি সুন্নতকে ধরার কারণে সুন্নতকে ধরতে হবে যত রাজনীতি আর যত আন্দোলন করেন না কেন রাষ্ট্রপতি এই দেশে কখনো শান্তি আসবে না নবীর সুন্নতকে আগে কিনতে হবে বাস্তবায়ন করতে হবে আরো একটি আনুষঙ্গিক কথা এখানে বলছি যদি এটা আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত আমি আমার ক্ষুদ্র বিবেচনা এই কথাটা বলার প্রয়োজন মনে করছি এই জন্য আমি বলছি আল্লাহ রব্বুল আলমিন হুজুর ফাক সাল্লাহ আলহি ওসাল্লামকে কোরআনে কারিমে যত জায়গায় নবী বলে ডাক দিয়েছেন যতবার রসুল বলে ডাক দিয়েছেন প্রত্যেক জায়গায় ইয়া আইয়ুহার নাবিয়ু এবং ইয়া আইয়ুহার রসুল বলে ডাক দিয়েছেন কথা কি আমার বুঝতেছেন আপনারা পাক কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহর নবীকে নবী বলে ডাক দিয়েছেন এবং আল্লাহর রসুলকে রসুল বলে ডাক দিয়েছেন কিভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইয়া আইয়ুহার রসুল এই কথাটা বুঝছেন আপনারা কোরআনের কোন পৃষ্ঠায় কোন ফারায় অনুসন্ধান করে এই কথাটি পাওয়া যাবে না যে আল্লাহ পাক আল্লাহর নবীকে এই প্যান্টা বন্ধ করে আল্লাহ পাক আল্লাহর নবীকে ইয়া নবী অথবা ইয়া রসুল বলে ডাক দিয়েছেন এমন কোন জায়গা আপনারা কোরআনের ভিতরে খুঁজে পাবেন না ইয়া নবী আর ইয়া রসুল এই কথা আল্লাপাক বলেন নাই প্রশ্ন করতে পারেন ইয়া আইয়ুহান নাবিয়ু এবং ইয়া আইয়ুহার রসুল আর ইয়া নাবিয়ু ইয়া রসুল এই কথার মধ্যে কি ব্যবধান আসলে এটা একটা গ্রামারগত ব্যবধান যারা আরবি গ্রামার সম্পর্কে অবগত তারাই বুঝবেন ইয়া এটা একটি সম্বোধনবোধক অব্যয় পদ ইয়া শব্দটা দিয়ে মানুষকে ডাকা হয় আর নবী এটা হচ্ছে অনির্দিষ্ট উপাধিমূলক শব্দ নবী এটা একটা উপাধি তবে কোনো ব্যক্তির উপাধি নয় আদম আলাই সালাতাম থেকে হজরত ইসা আলাই সালাতাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীকেই নবী বলা হয় আদম আলাইসাল্লাম নবী কিনা বলেন ইব্রাহিম আলাইসাল্লাম নবী কিনা হারুন আলাইসাল্লাম নবী মুসা আলাইসাল্লাম নবী তাহলে কি বুঝলাম নবী এটা অনির্দিষ্ট একটা শব্দ বলেন নবী এটা অনির্দিষ্ট একটা কি শব্দ আচ্ছা আমাদের নবী এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আমরা যার উন্মত আমাদের নবী উনি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট তাহলে এখন আমরা যদি ইয়া নবীকে ডাক দেই তাহলে আমরা যেন একজন অনির্দিষ্ট নবীকে ডাক পেতেছি ঠিক কিনা কর আপনারাই বলেছেন আমাদের নবী হচ্ছে নির্দিষ্ট কিন্তু নবী শব্দটা তো অনির্দিষ্ট উপাধি তাহলে নির্দিষ্ট নবীকে অনির্দিষ্ট শব্দ দিয়ে ডাকা এটা কি নবীর সম্পর্কে আদবের রক্ষা করা হচ্ছে নাকি বেয়াদবি করা হচ্ছে বেয়াদবি করা হচ্ছে এই জন্য ইয়া নবী এবং ইয়া রসুল এভাবে নবীকে সম্বোধন করা এটা না যায় ফোকা একরাম এটাকে হারাম বলেছে আরো একটি ব্যবধান ইয়া নবী ইয়া বলে যেই যাকে ডাক মারে ওই লোকটা যে ডাক মেরেছে একমাত্র তার কাছে পরিচিত হন অন্য যে ডাক মারে না তার কাছে পরিচিত হয় না এখন আমাদের নবী ইয়া নবী বলি যে ডাক দিয়েছেন তার কাছেও পরিচিত এবং যে ইয়া নবী বলি ডাক দেয় না তার কাছেও কি বলেন না কেন আমাদের নবী সবাই কাছে পরিচিত এই জন্য পরিচিত নবীকে অপরিচিত ভঙ্গিতে ডাকা হয় বিদায় ইয়া নবী ইয়া রসুল এভাবে বলা কি নাই বলেন জায়জ নাই সোয়া লক্ষ সাহাবা একরাম আল্লাহর নবীকে উনার দশায় ইয়া নাবি ইউ অথবা ইয়া ইহর রসুল অথবা ইয়া নাবি আল্লাহ অথবা ইয়া রসুল আল্লাহ এই চার ভাবে ডেকেছেন আর ভিন্ন কোনো ভাবে কি আমার ভাইরা যদি ও ওভাবে ডাকতেন আমরাও ডাকতাম সমস্যা কি যদি এটা সুন্নত হইতো ইয়া নবী বলা যদি সুন্নত হইতো আমরা অবশ্যই নবীকে কি নবীর মহাব্বতে দাঁড়িয়ে রেখেছি নবীর মহাব্বতে মাথায় টুফি মাথায় দিয়েছি নবীর মহাব্বতে নেশনসাদ পাঞ্জাবি গায়ে দিয়েছি নবীর মহাব্বতে মেসো আদায় করি যদি ইয়া নবী বলা এটাও সুন্নত হইতো কেন আমরা মানতাম না বলেন আমাদের কি সাথে কি নবীর সাথে কোনো শত্রুতামি আছে যাই হোক আমার ভাইরা আগে সালাম তারপরে কি কালাম বলেন আগে সালাম তারপরে কালাম তারপরে হবে কথা সালাম দিবেন বিশুদ্ধ সালাম আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ সালাম দিলে কি লাভ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আমার কোন মত যদি দিনে সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে ২০ বার সালাম দেয় কয়বার বলেন মাত্র ২০ বার ২০ জনকে কথা বলি নাই মাত্র ২০ বার যদি সালাম দেয় আল্লাহর নবী বলেছেন আমার এই উম্মত যদি ওই দিনের ভিতরে মারা যায় সে সোজা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী আরো বলেন আমার পুরো উম্মত যদি মাগরীবের পর থেকে পরের দিন সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে মাত্র বিশ বার কোনো মানুষকে সালাম দেয় আর ওই রাত্রে যদি আমার এই মত মারা যায় সোজা সে জান্নাতে চলে যাবে আমার ভাইরা কত বড় ফজিলত সাহাবাইকরাম বাজার এটা অত্যন্ত খারাপ জায়গা ঠিক কিনা কর এটা কে বলেছেন বাজার খারাপ জায়গা এই কথাটা কে বলেছেন আল্লাহর নবী বলেছেন বাজার সবচেয়ে খারাপ জায়গা তারপরেও সাহাবাইকরামকে দেখা যায় তো সাহাবাইকরাম বাজারে আসতো বাজারে কেন আসতো ওই হাদিসটা শোনার কারণে যে যে ব্যক্তি বিশবার মানুষদেরকে সালাম করবে দিনের বেলায় একটা ফজিলত এখন বাড়িতে বসে তো কোনো মানুষ পাওয়া যায় না এই জন্য রাস্তা হাঁটাগোটা করতো আর মানুষদেরকে সালাম দিত বিশ বার যখন পূরণ হয়ে যেত তখন সোজা বাড়িতে চলে আসতো যাই হোক সালাম দেওয়ার পরে সালাম কত তো আমরা বুঝলাম সালাম দিতে হবে বড় ছোটকে ছোট বড়কে এভাবে সালাম দিতে হবে যে ব্যক্তি নামাজ পড়তেছে অবস্থায় সালাম দেওয়া যাবে না যে ব্যক্তি খাওয়া খাচ্ছে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না যে ব্যক্তি ফসরাত করার জন্য ইস্তেঞ্জা করার জন্য বসেছে তাকে সালাম দেওয়া যাবে না যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে তাকে সালাম দেওয়া যাবে না এ ধরনের কিছু বাধা নিষেধ আছে কোনো বেগানা মহিলাকে দেখলে সালাম দেওয়া যাবে না যে মেয়েকে আপনার জন্য বিয়ে করা বৈধ যে মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন ওই সমস্ত মেয়েদেরকে সালাম দেওয়া না যায় সালাম দেওয়া যায় নেই হ্যাঁ যদি তারা আপনাকে সালাম দিয়ে ফেলে এখন কি করবেন যদি তারা আপনাকে সালাম দিয়ে ফেলে আপনি উত্তর এমনভাবে দিবেন যেভাবে উত্তর দিলে সে না শুনে আপনি উত্তর দিবেন তবে তাকে শুনেই দিবেন না আপনি মনে মনে উত্তরটা নিয়ে নেবেন হ্যাঁ আর যদি কোনো মানুষ আপনাকে সালাম দেয় সালাম দেওয়া সুন্নত কিন্তু আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন উত্তর শুনাইয়া দেওয়া ওয়াজিব সালামের উত্তর শুনাইয়া দেওয়া কি ওয়াজি আপনাকে সালাম দিয়েছে আপনি উত্তরটা দিয়ে ওয়ালাইকুম সালাম ওই লোকটা কি শুনে দিবেন দেখবেন তার মনটা অত্যন্ত বড় হয়ে যাবে যে লোকটা আমার সালামের উত্তর নিয়েছে এই জন্য শুনে না আমি ওয়াজি ভাই হ্যাঁ, সালামের উত্তরটা শুনাইয়া তাকে দিবেন কোন বিজাতিকে সালাম দেওয়া নিষেধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোন হিন্দু খ্রিস্টানকে এভাবে সালাম দেওয়া নিষেধ হ্যাঁ যদি এখন আপনার মাস্টার হয় সে কি করবেন হিন্দু আপনার মাস্টার এখন তাকে কি দিবেন আপনি দেখলে ওদের বাসায় যেভাবে সালাম দেওয়া হয় আদব বলেন নমস্কার বলেন ওই বাসাটা দিয়ে আপনি তাকে কি দিবেন সালাম দিবেন এতটুকু কিন্তু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম দেওয়া জায়জ নেই কোন এক জায়গায় যদি হিন্দু মুসলমান ভ্যারাইটিস কয়েকজন লোক থাকে কথা বুঝতেছেন আমার হ্যাঁ। একটা মজলিসে হিন্দুও আছে মুসলমানও আছে ইহুদিও আছে খ্রিস্টানও আছে এমন মজলিসে যদি আপনি যান কিভাবে সালাম দিবেন এভাবে নবী বলেছেন বলতে হবে আসসালাম আলা মানিস্তাবা আল হুদা কিভাবে দিতে হবে বলেন আসসালাম আলা মানিস্তাবা আল হুদা এভাবে সালাম দিতে হবে পুরো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে বলা ঠিক হবে না লোক মারফতে যদি আপনার কাছে সালাম পৌঁছে লোক মারফতে যে আপনাকে অমুকে সালাম বলছে এভাবে বলে না অনেকে এভাবে লোক মারফতে যদি সালাম দেওয়া হয় উত্তর এভাবে দিব ওয়ালাইকা ওয়ালাইহি সালাম বলেন কিভাবে দিব ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম এভাবে সালামের উত্তরটা দিতে হবে চিঠির মাধ্যমে যদি আপনাকে কেউ সালাম দেয় এখন তো সিটির আদান প্রদান এমন একটা নাই যদি ও যে সিটির মধ্যে সালাম লিখে দিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন উত্তরটা কিভাবে দেবেন আপনি উত্তর হবে আপনি যখন এই সিটির আবার উত্তর দিবেন তাকে কথা বুঝুন না কেন চিঠির যখন উত্তরটা তাকে আবার দিবেন ওই কাগজের মধ্যে আপনি এখন লিখতে হবে ওয়ালাইকুম সালাম এখন আর কাগজে আর আপনি সালাম লিখবেন না কাগজে কি লিখবেন ওয়ালাইকুম সালাম বলেই কাগজটা তার কাছে পাঠাইতে হবে যাই আমার ভাইরা সালামের মাসালা মোটামুটি বলেছি দ্বিতীয় নাম্বার মুসাফা মুসাফা করা সুন্নত মুসাফা করবেন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন মামিন মুসলিমাইন তাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা কবলা দুইজন মুসলমান সাক্ষাৎ হওয়ার পরে যদি উভয়জন মুসাফা করে আমার আলোচনা শেষ দুইজন মুসলমান সাক্ষাতের পরে যদি উভয়জন মুসাফা করে তখন ওই জায়গা ত্যাগ করার আগেই আল্লাহ পাক উভয়জনকে মাফ করে দেয় এই জন্য কোনো মুসলমানকে যখন দেখবেন দৌড় মারার চেষ্টা করবেন না আপনার গুণাও থাকতে পারে মুসাফা করেন আপনার আল্লাহ পাক গুণাগুলো কি করে দিবেন বলেন মাফ করে দিবে মোয়ানাকা মোয়ানাকা মানে ঘাড়কে ঘাড়ের সাথে মিলানো এটাকে মোয়ানাকা বলা হয় মাসাল আমরা দেখুন মোয়ানাকা করি একজনের ফ্যাটকে আরেকজনের ফ্যাটের সাথে মিলাই এমন জোরে চাপ মারি মনে হয় যেন নিঃশ্বাসটা বাইরে যাবে না এটাকে মোয়ানাকা বলে না এটা হচ্ছে মোবাতা না মোয়ানাকা সিস্টেম আমরা জানি না আমরা পেটে পেটে মিলাই এটাকে মোয়ানাকা বলে না মহানাকা মিললে হবে গানে গানে যদি মিলে এটার নাম হবে কি তাইলে আমার ভাইরা এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক কয়টি হক বলেন ছয়টি হক এক নাম্বার হক মুসলমান তাকে দেখলে কি দিতে হবে সালাম দিতে হবে আজকে একটা মাত্র আলোচনা করেছি ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে বাকি পাঁচটা বলবো আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নত অনুযায়ী সালাম দেওয়ার তৌফিক দান করুন যারা সুন্নত পাওয়া যায় তারা সুন্নত পড়ে নেয়